তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আমি আগেও বলেছি জুমার নামাজের যে বিশেষ ফজিলা ছয়টা কাজ করলে প্রত্যেক কদমে আল্লাহ রবুল আলমিন এক বছর নকল নামাজ এবং এক বছর নকল রোজা খাওয়া দান করে এই ছয়টা কাজের মধ্যে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটাকে দুনিয়া বলা যায় শিকড় বলা যায় বা যেটা করলে বাকিগুলো সহজ হয়ে যায় সেটা হলো এই যে আগে আগে এই একটাকে ধরতে পারলে বাকি ভুল হয়ে সেই ইমামের নিকট করতেও করতে পারবে খুদ্া মনোযোগ সহকারে শুনতে পারবে বেবুদার কাছ থেকে বাঁচতেও পারবে এই জন্য এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তো আল্লাহ বিশেষ মেহরবানি যে আপনারা কিন্তু আল্লাহ বান্দা আগে আগে উপস্থিত হওয়ার তৌফিক লাভ করতেছেন এর জন্য আল্লাহ তাদের খুবই সুক্রিয়া জ্ঞাপন করা উচিত আলহামদুলিল্লাহ মানুষ যখন আল্লাহ আমাদের শুকর গুজারি করে তো আল্লাহ তারা তাকে তৌফিক আরো বাড়ায় দেয় কয়েকশো লোক আল্লাহ তালা এর থেকে মুসলিমের কিছু লোকরে এই দৌলত দান করেছেন যারা আগে আসতে পারবে এটা আল্লাহ করে দেয় কাজে আগে আসে আপনারা দেখবেন ক্যালেন্ডার দেখবেন যখনই জওয়াল হয়ে যায় বিপ্রহার হয়ে যায় জোহরের টাইম শুরু হয়ে যায় অথচ আজাদের বাকি আছে বিশ পঁচিশ মিনিট পনেরো বিশ মিনিট তা আপনারা মেহরবানি করে দ্বীপ্রহার হওয়ার টাইমের সাথে সাথে আজানের আগে সুযোগ পাইলে সালাত তসবি শুরু করি দশ দিনে রোজা রাখলে এক বছরের গুণা মাফ আধা পাঁচ দিনে রোজা রাখলে দুই বছরের গুণা মাফ একটা রোজা বলে অথচ নবী করিম সাল্লাম ওনার সাথে যারা হাজির ছিলেন বিদায় হাজের মধ্যে তাদেরকে এই রবীন্দ্র আজকে বলেন নাই এমনকি তিনি নিজেও রাখেন নাই তিনি রাখছেন কিনা লোকেরা সন্দেহ করতেন হুজুরে এত উৎসব দিয়ে থাকেন হুজুর আছেন কেন কেউ বলছে আছে হুজুরে রোজা না রেখে পারেন না কেউ না আসো ওদের সাথে আগামীকাল অনেক কাজ সেই কাজের শক্তি যোগানোর জন্য হয়তো রাখেন নাই বিমত তখন হজরত আবদুল্লাহ আব্বাস তার মা আবদুল্লাহ তার মা মানে আব্বাসের দিদি রাজিয়াল্লাহ নবী আলাহ সাল্লাহ সাল্লামের চাষী তিনি বললেন তোমরা অত বিরোধ করো না এটা নিয়ে বহাস করার দরকার নেই আমি এক্ষুনি এটা হল করে দিই অনেক সময় অনেক বুদ্ধি মহিলাদের মাথা আছে আমাদের মাথা আছে এমনি তো করার হাদিসে তাদেরকে না থাকা তো আকল বলা হয়েছে তাদেরকে অসম্পূর্ণ জ্ঞান দান করা হয়েছে যে কারণে কোর্ট নিতে তাদের একজনের সাক্ষী কোনো কাজে আসে কমপক্ষে দুজন মহিলা থাকে একদিকে তারা না কতটা আসল অসম্পূর্ণ আসল আবার অনেক ক্ষেত্রে দেখা দিতে আল্লাহ তাদেরকে দিয়ে অনেক বড় বড় কাজ নিতে যেমন এই বেগারত কিন্তু এই মহিলা হয়ে কোনো মতবিরোধ করবে না উনি এক্ষুনি ফয়সলা করেছেন যে রসুল এই হজের মধ্যে আরাফার রোজা রাখছেন কিনা কি হল করলেন ওনার কাছে হ্যাঁ ওই উঠের তখন দুধ রাখা ছিল উনি এনেকে পেয়ালার মধ্যে করে ওনার মতো ছেলে পেলে কাউকে দিয়ে আল্লাহ রসুলের কাছে পৌঁছে দিল আমার চাকরি আপনার জন্য হাবিয়া পাঠাচ্ছে এটাই বলল বললে হুকুর আল্লাহাম ওই টুকটাকে গ্রহণ করলেন এবং সেই সাথে সাথে কি করলেন সেটি পান করলেন সব লোকের হল হয়ে গেল আজকে আল্লাহ কি কিছুই জিজ্ঞেস করা লাগবে অথচ যেখানে ঝগড়া হয়েছে ছিল হল হয়ে গেল অনেক জায়গায় দেখা যায় আল্লাহ তারা মহিলাদের যদি অনেক চাপ নিচ্ছে চলে হোদাই দেওয়ার সময় আল্লাহ রসুল বলতেছেন এবার উমরা করা যাবে না তোমরা সব জানোয়ার জবাই করো জানোয়ার জবাই করে মাথা মুদায় হালাল গায়ে কেউ পছন্দ কেউ জানোয়ার জবাই করতে মাথাও মন্দায় করতে পারে সকলের মনে একটা আশা যে আমাদের এই আবেগ দেখে হয়তো আল্লাহ রসুল কোন একটা ব্যবস্থা নেবেন এবছর উল্লাহ করা এটা কোনো লাভা মানে না কিন্তু এটা একটা দরকার তো আল্লাহ রসুল খুব মতবাদ বলেন আমি এদিকে বললাম তোমরা জানো কোরবানি করে মাথা নম্বর এবার হবে না এটা সব দাঁড়িয়ে মর্মাত হয়ে যে সামনে আসলেন ওনার চেহারা দেখে একজন মুমিনিন বিবি বলেন আপনার এত বিষণ্ন কেন দেখা দেবে পরেশান কেন শুধু এই অবস্থা হালাল হতে বললাম তো উনিও বলেন কোন দল থেকে হবে না উনি তো সেই দলের লোক হোক করে কোন অবস্থাকে তাই যদি হয় আপনি কাউকে বলেন না জানোয়ার কোরবানি করে মাথার মধ্যে হালাল হওয়ার জন্য কাউকে বলেন আপনি নিজের জানোয়ারটা কোরবানি করবেন করে একটা লোক দেখে নিজের মধ্যে মুন্ডানো শুরু করে একটু করে না তাহলে তারা বুদ্ধ লড়াই করার কথা আপনার নিজেরা জবাই করে তো হুজুর আলাহ সালাম এই বুদ্ধিটা খুব ভালো মনে সঠিক এবং তিনি সবার সামনে যায় এই আমল করেন নিজের জানার কোরবানি করলেন একটা আমি থেকে মাথা মুন্ডায় দিতে বলল কাউকে কিছুই বলা লাগবে পনেরো শত লোক সবাই কোরবানি করে মাথা মুন্ডে গেল আগে কয়ে হলো এখন হয়ে গেল বুদ্ধিটা কে দিল একজন বিবি দিল এই কাউকে তুচ্ছ করার সুযোগ নেই হ্যাঁ অনেক সময় কোনো বিষয় এরকম থাকে তারা গভীরভাবে চিন্তা করলে হবে না হালকাভাবে চিন্তা করতে হবে কোনো কোনো বিষয় থাকে জিনিসটা হালকা চিন্তা আপনি সেখানে করতেছেন গভীর চিন্তা তখন যাদের বুদ্ধি শান্তি কম তারা হল করতে পারে তারা গভীর চিন্তাই করতে পারে পারবে আপনারা পারবেন সেটা ফার্সিতে বলে নাহার মারতে নাহার চারে সব মানুষ সব কাজের জন্য সব মানুষ সব কাজের জন্য না নাহার মাসে না হালকা আরে কাউকে তাকে তুচ্ছ মনে করবে তাকে তুচ্ছ মনে করতে সে এমন একটা কাজ করতে পারবে দিলেন আপনি পারবেন না ওটা ওর দ্বারাই হবে ওর দ্বারাই হবে এটা এই জন্য সবাইকে মূল্যায়ন সবাইকে জোড়ায় রাখা আল্লাহ তালা আমাদের তৌফিক আমি যে কথা বলতেছিলাম যে আরাফার রোজা অনেক মন্দির লাগবে দুই বছরের মুনাফা কিন্তু অন্য একটা কাজের কারণে যদি তার পরের দিনেই হজের অনেক কাজ বড় শয়তানকে মারতে হবে কোরবানি করতে হবে মাথা মুন্ডাইতে হবে খরচ সব করতে দেখতে হবে থাকা মারা ছাই করতে হবে এত কাজ করে গেছে দশ তারিখ আর এই লোকটা নয় তারিখ রোজা রেখে যদি দুর্বল হয়ে পড়ে এই দৌড়ি কিভাবে কিভাবে এই জন্য আল্লাহ আলমিন হাজিদের জন্য আর আমার রোজাকে পছন্দ করে নাই সারা দুনিয়ার লোক রাখো তাদের তো আর কোনো কাজ নেই হাজিরা রাখবে না সেটা অনেক কাজ অনেক কাজ যে কারণে তাদেরকে ঈদুল আজহার নামাজ মাফ করে দেওয়া হয়েছে তুই হজের গুলো করো যত সারা জীবন করো তার খেয়াল লাগবে না ওই কাজটার কারণে ওই কাজ করতে সে বেহস্তা হয়ে যায় রোজাটাকে দুর্বল হয়ে পড়ে আর এত দৌড়ায় বেহস হয়ে গেল বহুত মানুষ ধৈর্য বেহস তারা খেয়াল রাখে না এই জন্য ইসলাম যেটা বলে চোখ খোলা রাখ তুমিও সুস্থ থাকো ইবাদত বন্দী করো অন্য কেউ প্রেশান করো না তাদের ইবাদত বন্দীর ভিতরে কোন সমস্যা হয় এমন কাজ করো না কারণ আপনি বয়ানের টাইম হয়ে গেছে খেলাধুল আপনি করতে হবে অন্য কি সমস্যার মধ্যে পাবেন তারা কিন্তু মাথায় করতে চায় দিনে আলোচনা করতে চায় আপনি তার জন্য প্রতিবন্ধক হয়ে গেল বাধা সৃষ্টি করলেন তখন আপনি নাগল্লা করে যা খাওয়া পাবেন তাতে গোনা বেশি পাবেন এটা শুধু এই ক্ষেত্রে না তারা তো তাদের ক্ষেত্রে একটা লোক ওই পাশে দাবা পাবেন আপনি এই পাশে বিক্রি করতেছেন বা তেলাওয়াত করতেছেন আপনাকে তেলাওয়াতটা বিক্রি এইভাবে করতে হবে ওই লোকটা নামাজের মধ্যে সমস্যা না পাবে উচ্চ স্তরে তেলাওয়াত করতে পারবেন না বিক্রি করতে পারবেন না জায়গায় কিন্তু অন্য ভাইকে ডিস্টার্ব করা ডিস্টার্ব করা যাবে না তাহলে গুণা তেলাম করতে ওই ভাই নামাজে অসুবিধা করবে তা নিশ্চিত আপনি রাত্রে সাহায্য করতে চান আসতে পারেন অথবা জোরে পড়লে এত জোরে পড়ে যে একটা লোক ঘুমানো থাকলে তার শরীর খারাপ সে উঠবে না সে ফজরের জন্য উঠবে তা আপনার তেলাওয়াতের আওয়াজে তার ঘুমটা নষ্ট না হয় এইটুকু আওয়াজ করতে হবে ঘুম নষ্ট করে বড় আওয়াজে তাহাজুদ করবেন আপনার সবের থেকে গুণা বেশি হবে গুণা বেশি হবে আপনার মসজিদে অনেক মুসালি আছে ফজরের নামাজ হইতেছে ঈশার নামাজ হইতেছে তো তাদেরকে কেরাত নজর মাঝে মাইক থাকবেন হ্যাঁ কিন্তু আপনাকে যার আওয়াজ বাইরে না যায় এটা দিতে হবে আপনি বাইরের নাক দিয়ে নামাজ পড়তেছেন ঈশান নামাজ সজরের এই খেলাতে চলে আশেপাশে ভক্তরা শুনতে ঘরের ভিতরে মহিলারা নামাজ পড়তেছে তাদের কেরাতের মধ্যে কাটলে আপনি মাইকে বলেন গুণা সব হল উল্টা গুণা এগুলো শরীয়ত এমন একটা জিনিস আপনাকে সব দিকে নজর রাখতে হবে একদিকে নজর রেখে চললে শরিয়াত হবে দেখা যাবে সবের থেকে মুনা বেশি হয়ে গেছে এলেন লাগবে এবং দৃষ্টি সবকে থাকতে হবে এটা হলো আমি যে কথাটা শুরু করছিলাম জানলা তাহলে তালা অনেককে এই মহল্লার অনেককে দেখা যায় জুয়ান নামাজ রক্ত হওয়ার সাথে সাথে আপনার তৌফিক দান করেন তারা আল্লাহ আরো কত আদায় করবেন এবং তারা বয়ানের আগে যদি সালাতুল তসবি খতম করার মতো টাইম পায় অবশ্যই তারা কি করবে সালাতুল করে উড়ে এটা জুমার দিনের আমল একটা বিশেষ আমল আল্লাহ তালা আমাদের তফিক দেখ তো আপনাদের দোয়ায় আল্লাহ তালা আমাকে সুস্থতার সাথে হওয়ার জন্য কাজ করা করে আবার আপনাদের মধ্যে হাজির হওয়ার মৌখিক দান করেছেন আলহামদুলিল্লাহ সেই সম্পর্কে মুক্তার যে একটা মশলা বলতে গেছে যত ভাই হবে গেছে লক্ষ্য করতে সবাইকে এরাম করতে এরাম ছাড়া কি করতে পারবে কিন্তু কাপড় পরে দুটা চাদর তো পড়া ছাড়া হওয়া যাবে এই জামা গায়ে কুকটা গায়ে এই কাপড়ের দ্বারা আল্লাহ তালা আমাদেরকে জবরদস্ত যেন চেক করে করেছে একটা নসিয়াত এই যে বান্দার তুমি ঢোকার মধ্যে তুমি মনে করতেছ তুমি কয়েকটা বাড়ির মালিক কয়েকটা দোকানের মালিক কয়েকটা ফ্যাক্টরির মালিক ইত্যাদি ইত্যাদি বাসের মালিক তুমি তো চাদর এটা দিয়েই তোমাকে বিদায় করে দেওয়া হবে আকার বিমানবন্দর হল কবরস্থান প্রত্যেকটা আকার যেতে হবে সেইখানে যাওয়ার এয়ারপোর্ট হলো খবর শিক্ষা হ্যাঁ। আপনার আজকে যোজনা ওই এয়ারপোর্টে করতে দিয়ে তারা চলে গেল কবরের বিমান উঠে দিল আপনি আঠারো চলে সেখানে আপনাকে কোনো লাগেজ দিবে কোনো লাগেজ দিবে দুটা চাপ তাহলে আমাদের ঢোকার মধ্যে আছি একটা মোহের মধ্যে আছি ওর থেকে বেড়ে আসতে হবে আমার না আজকে যদি আমার মৃত্যু আসে কয়েকজন আঠারো জনের মতো মনে হয় বাংলাদেশ মারা গেছে এবার এর মধ্যে বারো চোদ্দ জন সব হাজার অন্য কারণে মারা গেছে কিন্তু এর মধ্যে বারো চোদ্দ জন মানে বারো হাজার হাজার আমাদের সাথে আমাদের কাপড়ের এক লোক ছিল আল্লাহ হারুনুর রশিদ তিনি হল ল্যাপটপ অ্যানালিস এমনি আমার সাথে ওনারা এক মারা গেল ইনি ফজরের পরে বক্তা করছেন বিবি সাহকে নিয়ে নাস্তা আনছেন খাইছেন প্রস্তুতি নিচ্ছেন বিবি সাহকে নিয়ে টপে যাবেন সবাই এটা করে মক্কা পড়তে পারলে তো সবাই আমাদের প্রস্তুতি নেই তো মক্কা পড়তে গেছে নাস্তা খাইতে এখন তৈরি হয়েছে বাইতুল্লায় তওয়াফ করতে যাইবে এই মুহূর্তে হাত কাটা করলো উনি চলে গেল খুব ভালো হালাতে গেল ওই সময় দেশে থাকলে তো মারা যেত মৃত্যু তো আত্মা পায় কিন্তু আল্লাহ রাস্তায় এহরাম অবস্থায় মক্কা শরীফে তফের প্রস্তুতির মধ্যে কত দিক দিয়ে তারপর দিলাম কত মানে তার সৌভাগ্য আল্লাহ তার মাত্রা প্রস্তুত করবে করবেন আল্লাহ প্রস্তুত তো হবে এটা আশ্বাস হবে কিন্তু আল্লাহ খুবই বলে গেছেন মক্কা মদিনার জমিনের দিকে মৃত্যুবরণ করে ইমান আসবে তো আমি কাজে তোমাদের মধ্যে কারণ তৌফিক হয় কিন্তু তোমরা এখানে মৃত্যুবরণ করতে চেষ্টা করো আলহামদুলিল্লাহ আমার অনেক আশা চেষ্টা করতে এই যার কিতাব পড়তেছেন তবলিগের ভিতরে কুতুবুল্লাহ আলম আমরা গাড়ি উনি চেষ্টা করতেছেন আল্লাহ ওনাকে কামিয়াব করতেন বিরুদ্ধ হয়ে গেছে চলে গেছেন ওই দেশে হিন্দুস্তান ছেড়ে ওই দেশে চলে গেছে ওইখানে হাদিসের দল ওখানে ইন্তেকাল ওনার যিনি উত্তাপ ছিলেন হজরত মালানা খলিল আহমদ সাহারামপুরি উনিও কারণ বিরুদ্ধ হয়ে গেছেন হিন্দুস্তান ছেড়ে অধিনায় চলে গেছে ওখানে হাদিসের দল দিতেন সবক দিতেন ওখানে মৃত্যুবরণ করছে আল্লাহ রসুল তো বলে কোনো চেষ্টা করো ওনারা চেষ্টা করছেন কামিয়াব হয়েছে কিছুদিন আগে বহু বড় মুক্তি মুক্তি আসে গেলে বুলন্দ সাহায্য তারা অনেক কিতাব বাংলা হয়ে গেছে আমার দেশে মরণের পরে কি হবে এই কিতাবটা ইনিও চেষ্টা করছিলেন আল্লাহ ওনাকেও কামিয়াবি দান করতেন মদিনায় মৃত্যু হয়েছে তো বলতে গেলে মৃত্যু এমন একটা জিনিস কখন যে আসবে বললো বললাম আজকে বক্কা করছে সকালে এক ঘন্টার মধ্যে চলে গেল এমন একটা তা আমি যে কথা বলছিলাম যে আমরা যে মহের মধ্যে আছি এবং অনেক গর্বের সাথে বলি দেখাই এটাকে নিয়ে মাঠে কিন্তু আমার গর্বের সাথে দেখাই আমি আমার মালিকানা এই ধোকার থেকে বের হয়ে আসতে আমার মালিকানা তো দিতে চাবো এই দিয়ে আমাকে আখেরাতের এয়ারপোর্টে পৌঁছাই দেওয়া হবে আখেরাতের এয়ারপোর্টে পৌঁছাই দেওয়া হবে এয়ারপোর্টে পৌঁছাই দেয় তারা কিন্তু আমার সাথে যায় না এখানেও তাই কাজে এই মহল থেকে বের হয়ে আসবে অহংকার করা যাবে না নিজের মনে করা যাবে না আল্লাহ আমাকে পাহাড়ও বানাইছেন পাহাড়দার কি মালিক হয় আপনি মার্কেটে পাহাড়টা কাটছেন তারা কি মালিক হবে পরে বেতন যে পাহাড়টা কাটছেন আপনি নিজে আর পাহাড়া মালিক না আল্লাহ এই এরাম খবর নিতে হবে যা আমি আমার মালিকানা দেখতেছি এটা ভুল আমার চোখ ভুল দেখতেছে এই এক খবর নিতে হবে দুই নম্বর আমাকে আল্লাহ পাগল হইতে হবে ওই কাপড়টা দিয়ে সবক দেওয়া হয়েছে আল্লাহ পাগল হবে এটা কামিয়াবির রাস্তা হয় পত্রিকার পাগল হও না তো পাগলের চুরন ধরো ধানের সাথে যেমন চিটা বিক্রি হয়ে যায় আতক পাগলের সাথে তুমি নকল পাগলও বিক্রি হয়ে যাবে জান্নাতে চলে যাবে কাজে আল্লাহ আল্লাহ লেবাস চিন্তা আপনি আল্লাহ নাই হন কিন্তু আপনার চেহারা ছবি আপনার লেবাস পোশাক যদি আল্লাহ হয় এটা বৃথা দাবে এখানে মূল্যায়ন আল্লাহ তালা করবেন এই লোকটা আমার অলিদেরকে ভালোবাসতো বলেই তো তাদের লেবাস সেটা আমি ওদের সাথে রাখি ওদের সাথে রাখি আবার আর একদিন দিয়ে আপনি কাফারদের লেবাস করলেন তাদের মতো চেহারা বানাইলেন আবার আমি পাক্কা রাখবো এখানে প্রশ্ন আসবে যে লোক যে ইংরেজদের মতো লেবাস করলো পায়ের টাকনো ঢেকে চেহারা ছবি ওইরকম বানাইলো তাহলে ওদেরকে মহাপত করবো ওদেরকে মহাপত না করলে ওদেরকে উন্নত বলে না করলে ওদেরকে দামি বলে না করলে ওদের লেবাস কেন গ্রহণ করছিল ওদের কোনো দামি মনে করতো আপনাকে ওদের সাথে রাখা হবে তো মূর্খ আল্লাহ আপনার সাথে আসলো আর আপনি শিক্ষিত আপনি ইহুদ নাসরের সাথে চলে গেলেন কেন লেবাসের কারণে চেহারা ওই লেবাস আপনাকে শিক্ষা দিচ্ছে যে আল্লাহ আশেকদের সুরত ধর আল্লাহর পাগলদের সুরত ধর এটাও তোমার কাজে লাগবে যে কাজ লাগে না তুমি মূর্খ হতে পারো এটা অনেক মূর্খ লোকেরা জানলা বলা যাবে এবার পরে ওরা নাক শিখায় আলেমরা কিছু না কিনলে করতে ভালো تحب الصالحين ولست منهم لعل الله يرزقني صلاحا এক আল্লাহর বান্দা বলেন আমি আল্লাহ আল্লাহকে মহাপত করি আমি আল্লাহ হতে পারি নাই তাদেরকে মহাপত করি তার আলামত আমি তাদের সুরক্ষা ধারণ করি কেন মহব্বত করি আল্লাহ তালা আমাকে তাদের দলমুক্ত করতে পারে করবেন আল্লাহ এর আমরা বিভাগ আপনাকে শিক্ষা দিল দুনিয়ার মহৎ সড়ক তুমি তাদের মালিক আর এক শিক্ষা দিল আল্লাহ আলাদের বেশভূষা গ্রহণ করো আল্লাহ তালা এই নকল আশেককে আসল আশেকদের সাথে জান্নাতে স্থান দান করবে এই এরাজ কাপড় করে খুব কাল করতে হয় লব্বাইক আল্লাহ লব্বাইক لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك খুব পড়তো উমরা করতে গেলে যে বাইতুল্লাহ গেলেন টপ করার জন্য আর পড়তে পারবে বন্ধ উমরা করতে গেলে বাইতুল্লাহর কাছে পৌঁছা পর্যন্ত এটা পড়া আর পড়া যাবে হজের জন্য যখন এরা মানলেন তো দশ তারিখে দশ দিন শুধু বড় শয়তানকে পাথর মারতে আর এগারো বারো তেরো ওই তিন দিন ছোট মাঝারি বড় তিনটাকে মারতে তো দশ তারিখে বড় শয়তানের কাছে যাবে পাথর মারতে ওই জন্য যাওয়ার সাথে সাথে এটা বন্ধ হয়েছে আর করা যায় এত প্রিয় ডাক আল্লাহকে ডাকা হয় তখন নিষেধ তা আপনি এহরামের কাপড় পরে যে এটা করতে রয়েছেন লব্বাইক আল্লাহ লব্বাইক লব্বাইক আলা শরীক লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়াল নি'মাতা লাক ওয়াল মুলক লা শরীক লাক এটা করতে রয়েছে এটা অর্থ বুঝতে লাগবে এর মধ্যে লাভ শারিকা লাভ এটা দুইবার বলা হয়েছে কয়বার এর দ্বারা সবক হাতে করতে হবে আমার ইমানকে শিরিক মুক্ত করতে হবে তা না হলে এই ইমানের কোন দাম হবে না আল্লাহ সেরে যুক্ত ইমানের কোন দাম নেই উঠালে আবার বরস করে বেড়াবে পয়লা কাতারে মুসাল্লে আবার আজমিরে যান পয়লা কাতারে মুসাল্লে আবার মাঝারে দেয় ব্যবসা উন্নতি চান সন্তান চান তো আপনার ইমানটা সেরেক যুক্ত এই ইমান আল্লাহর কাছে কোনো দাম রাখে না সব আল্লাহ থেকে হয় মাজার থেকে হয় না মাজার আল্লাহ কোনো ক্ষমতা নেই তো দুইবার বলে আপনাকে সবক দেওয়া হয়েছে ইমানকে সেরেক থেকে খালি করো নায়ক একজনের কাছে আসো ইমান শেখো কিতাবল ইমান পড়ো দেখো কি কাজ করলে সেরেক হয় ওইগুলো পরিহার তালবিয়ার এই অংশ আপনাকে আমাকে সেরেক মুক্ত ইমান অর্জন করার জন্য আর মেয়েরাজের আল্লাহ বলে দিয়েছেন তার হাবিব আমার হাবিব আপনার কোনো উন্মত ইমান যদি নিয়ে আসে আমি অবশ্যই তাকে জানলাম দান তালবিয়ার একটা শিক্ষা এই দ্বিতীয় শিক্ষা কি মিন্নাল খামদা প্রশংসা যে যার জন্য এটা লাভটা আল্লাহর জন্য আল্লাহর জন্য হ্যাঁ আপনি কম্পিউটার প্রশংসা করবেন কম্পিউটার আবিষ্কার তো আপনি আল্লাহর প্রশংসা করবেন কিন্তু হবে আল্লাহ কম্পিউটার যদি আবিষ্কার করলো তার ব্রেনটা কেন দিল ফ্যাক্টরিতে ব্রেন বানানো আল্লাহ আল্লাহ যা দেবেন আল্লাহ যা মোটামুটি দাম যেসব বস্তু দিয়ে কম্পিউটার বানালো এই বস্তুগুলোকে সৃষ্টি করছে কৃষিরা বয় করবেন আপনি আপনার বেরেন আপনার বাপে মানে তাহলে কোনো সংসার তারই করেন বিল্ডিং এর কোনো সংসার করলেন মিস্ত্রি বড় মানে পারদর্শী ওকে এই জ্ঞান কে দান করবে ইন্নাল খামটা সমস্ত প্রশংসা যে দান করুক আল্লাহ প্রাপ্ত এবং আমাদের নিয়ামত ভোগ করতেছি যা বাস্তবে আলোক থাকে আসলে আল্লাহ থেকে আসবে হইতে পারে কোন ব্যক্তি তারা বাইরে কিন্তু ওই ব্যক্তির দিলের মধ্যে কে ঢাললো যে এটা আমার অমুক দাও আল্লাহ ঢাকবে আল্লাহ তো ডাইরেক্ট কোনো বস্তা দিবে না বা কোনো লাগেজ নাজিল করবে না কারণ মাধ্যমে আছে কিন্তু মাধ্যমটা আপনার কাছে দিল ওর দিলের মালিক কে তাদের নিয়ামত আল্লাহ থেকে আছে কোন ব্যক্তির থেকে আসে না কোন মাজারের থেকে আসে না কোন মাজারের থেকে কোন নিয়ামত আসে না সন্তান আসে না হায়দাবাদের সন্তানটা সন্তান দেওয়ার কোন অধিকার নেই কিভাবে নামে সব নাম দেয় জানলে আমাদের মাথা ঘুরে যাবে শয়তানের বাচ্চাদের এই পর্যায়ে হ্যাঁ? আম মন্দির হিসেবে লজ্জা করবে এমন পরিস্থিতি যাই হোক তাহলে নিয়ামত কার থেকে আছে কেউ সন্তান দিতে পারবে কেউ সম্পদ দিতে পারবে কারো ক্ষমতা নেই আল্লাহ আল্লাহ ওয়ালমুল ইন্নাল হামদা মালিকানা রাজত্ব কর্তৃত্ব হে আল্লাহ একমাত্র আপনার মালিকানা মুলক মানে মালিকানা মুলক মানে রাজত্ব মূল মানে কর্তৃত্ব সব আপনার দেখেন তালবিয়ার মধ্যে কি বলতেছে তাহলে আমার বোনের আমি মালিক না আমার বিবির আমি মালিক না আমার সন্তান আমি মালিক না সবটার মালিকানা কার আল্লাহ মালিকানা তার সিদ্ধান্ত আজকে এই কাপের এনজিওরা শিক্ষা দিচ্ছে আমাদেরকে আমাদের মেয়েদেরকে কি শিক্ষা দিচ্ছে দেহ আমার সিদ্ধান্ত আমার তালবিয়া করতে পারবে মালিকানা আল্লাহ মুখ মালিকানা আল্লাহ আর এনজিও শিক্ষা দিল যে দেহ আমার আমার দেহের আমি মালিক সিদ্ধান্ত আমার আমি সিদ্ধান্ত করব এই দেহ সম্পর্কে সে সিদ্ধান্ত করবে অধিকার ভোট কাকে দিবে সরিয়ে মশলা মশলা অনুযায়ী করতে হবে আপনার স্পেশাল সিদ্ধান্ত করার কোন অধিকার আছে দেহ কাজ বলে সে বলতে পারবে না যে আমি বিবাহ বসতেও পারি নাও পারি আল্লাহ অর্ডার বস নিজের ইজ্জত হেফাজত করো মোনা থেকে বাঁচো দেহ শয়তানি কোথায় মহিলারা চুল কেটে পুরুষের বাপের মতো বানায় কেন বলেন আমার চুল আমি যা পারি করবো আপনার আমার চুল আমি যা পারি তাই করবো আপনার চুল কে বলে দিল চুল আপনি বানাইছেন মা বানাইছে আল্লাহ তারা যেটা ভাবতেছে আমার চুল আমি এটা বক কাটিং করবো না কোন কাটিং করবো আমি জানি না কোনো অধিকার আবার সে বলে সেটা খোলা রাখবো না ঢাকবো না আমার অঙ্গীকার যিনি বানাইছেন তিনি বলে দিতেন তুমি মহিলা তোমার চুল ডেকে রাখতে হবে আপনারও অধিকার নেই কোন মহিলার অধিকার নেই আমি মালিক আমার চুলের ঢাকবো না চুলে রাখবো দশ জনকে দেখাই হ্যাঁ মহিলাদেরকে এই ক্ষমতা এই আত্মীয় দেয় নেই সে তার সৌন্দর্যের প্রদর্শন করে বেড়াইবে সেই অধিকার দেয় আল্লাহ রসুল বলেন কোন মহিলা যখন বেপর্দা চলে তার চেহারা খোলা রাখে তো অন্য শয়তান লোকেরা তাদের চোখের দ্বারা ওর চেহারার সাথে জেনা কোন মহিলার চেহারা ওপেন থেকে যখন বাইরে বের হয় তখন আল্লাহ তাকাবে না কোন আল্লাহ তাকে তাকাবে না ওকে থেকে ঘৃণা করে ওকে কোরআনের কবির বলা ও কবির দিক চাই তো ওর মধ্যে আরো কবির আছে তো আছে এই কবির গুলো এই কবির টাকা কোরআন আল আল্লাহ বলতেন পাঁচ পবিত্র মহিলাদেরকে পাঁচ পবিত্র পুরুষের জন্য সৃষ্টি করতে আর এই কবিরগুলোকে কবির পুরুষের জন্য সৃষ্টি করবে এগুলো যে চেহারা খোলা থাকে বেরোবে এদেরকে কোন আল্লাহ দেখবে না শয়তান শয়তান পুরুষ দেখবে এবং তার চেহারা সাথে জেনা করবে আল্লাহ হাতে বলেছে ওই মহিলা জেনাকারিনী জেনাকারিনী অথচ আমাদের সমাজে ওইসব মহিলারা নিজেদেরকে অভিযান বলে দাবি করে কি অভিযোগ হইলা তোমাকে আল্লাহর হাবিব খবর দিচ্ছে তুমি জেনা কারণি তোমার চেহারা সাথে শয়তান পুরুষদেরকে চোখের দ্বারা জেনা করার সুযোগ দিয়েছো তুমি এই সুযোগ দেওয়ার কারণে তুমি জেনা কারণি জেনা কারণে হইলে এ অভিযোগ দিলে আমরা কোন অভিযান যে যত শয়তান হবে সে তত অভিযান এই যদি অর্থ আসছে ঠিক আছে কোনো আপত্তি নেই কাছেই তালবিয়া সবক তালবিয়া যে পড়া হয় ঠিক সবক এই একটা কথা চিন্তা করলে তো মাসলা হল হয়ে হ্যাঁ আপনি পুরুষ আপনি ডাকলো ঢেকে কোনো আপন করতে পারবেন এই কথা ভিত্তিতে আমার পারলাম আমি ডাকলো নিচে দিব না উপরে দিব আমি বুঝবো আপনি বলবেন সারা আপনার জি না আপনার মালিকও আপনি না আপনার পাঁচ পাজামার মালিকও আপনি না সবটার মালিক আল্লাহ আল্লাহ করে বলে দিচ্ছেন আসমান জমিনে যা কিছু আছে আল্লাহ বলে সবটার মালিকানা আমার সব মালিকানা যে আপনার পাজামা আপনার পাও আপনি যতদূর পারেন লটকাই দিবেন এই ষোলোটা ভালো মূল আর আল্লাহ তিনি কি সিদ্ধান্ত দিচ্ছেন ওইটা বাস্তবায়ন করতে হবে ওইটা বাস্তবায়ন করতে হবে আরো কিছু কথা রয়ে গেছে ইনশাল্লাহ বলা হবে আল্লাহ তালা আমাদের সকলকে কিছু বোঝার তৌফিক দান করেন জিন্দগিকে এই অনুযায়ী করার তো দান করেন একটু আপনার মেহনত করে বসা থাকবেন আমাদের সেক্রেটারি সাহেব আপনাদের থেকে কোরবানি উপলক্ষে চামড়া নিয়েছেন টাকা নিয়েছেন সেটা আপনাদেরকে হিসাব জানাই দেওয়া আমরা জরুরি মনে করি একটু সংক্ষেপে শোনাই দিচ্ছেন আলহামদুলিল্লাহ